আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসাহাবি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছে প্রত্যেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমরা আজকেও আলোচনা করব শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন এবং তার সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের করণীয় কি এখানে আমরা আজকে যে মূলনীতিটি আলোচনা করব সেই মূলনীতিটি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত মনে রাখতে হবে শিশুরা নিজেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণা তার কাছে স্পষ্ট নয় সে পরিষ্কার পরিচ্ছন্ন হতে জানে না তাকে ট্রেনিং দিতে হয় তাকে বুঝাতে হয় এর গুরুত্ব তাকে অনুধাবন করাতে হয় রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন ইমাম তিরমিজি রহমুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ইন আল্লাহ তৈব তৈব আল্লাহ সুবহান তিনি পবিত্র এবং তিনি পবিত্র জিনিস পছন্দ করেন নজুইফুন ইহিবুন আফাহ তিনি পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ সুবহানতের পরিচ্ছন্ন তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন ক্যারিমুন ইহিবুল কারমা তিনি তিনি তিনি আপ্যায়নকারী এবং তিনি মানুষকে আপ্যায়ন করা তিনি পছন্দ করেন ভালোবাসেন জওয়াদুন ইহিবুল জুদা তিনি দানশীল তিনি দান করাকে পছন্দ করেন ফানাজিফু আফনিয়াতাকুম ওয়ালা ওয়ালা বিল ইয়াহুদ এবং তোমরা তোমাদের সন্তান সন্ততিকে তাদেরকে পরিষ্কার পবিত্র পুত পবিত্র পরিচ্ছন্ন রাখো তোমরা ইহুদিদের মতো হয়েও না ইহুদিরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না পুত পবিত্র তারা থাকে না অতএব তোমরা পুত পবিত্রতার ক্ষেত্রে পরিচ্ছন্নতা মেনটেনের ক্ষেত্রে তোমরা ইহুদিদের মতো হবে না বরং রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তো শত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক এই জন্য ইবাদতের মানে ইসলামের সর্বশ্রেষ্ঠ যে ইবাদত যেটি সালাত তার আগে আল্লাহ সুবহানুয়াতাল আমাদেরকে প্রত্যেক দিন পাঁচবার পবিত্রতা অর্জনের জন্য তিনি আমাদেরকে বলেছেন এই যে এই যে পবিত্রতা এই যে পবিত্রতা অর্জনের যে বিষয়টি শিশুদেরকে আইডিয়া দিতে হবে এটি তাদেরকে বোঝাতে হবে যে অবশ্যই অবশ্যই তারা যাতে পুত পবিত্র থাকে এই পবিত্রতা এর দীক্ষা এবং শিক্ষা তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রদান করতে হবে এই পবিত্রতার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি শিশুরা কখনো কখনো হয়তো বা ময়লা আবর্জনায় তারা হাত দিয়ে দেয় এবং তারা ময়লা আবর্জনার মধ্যে তারা হয়তো বা পেশাব পায়খানা করে সেগুলো তারা ধরতে যায় সেগুলো তাদের গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় মেঘে মেখে থাকে লেগে থাকে আমাদের দায়িত্ব হবে যে ইমিডিয়েটলি শিশুকে পুত এবং পবিত্র রাখা একটা পবিত্রতার অনুভূতি তাকে প্রথম থেকেই প্রদান করা এই পবিত্রতার অনুভূতি যদি প্রথম থেকে আমরা তাকে প্রদান করি তাহলে পবিত্র থাকার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হবে যেটার প্রভাব কিন্তু পরবর্তীতে যখন সে বড় হবে তখনও তার মধ্যে মধ্যে এই প্রভাবটি থাকবে কিন্তু আপনি যদি ছোটবেলায় তাকে পুত পবিত্র না রাখেন তাকে যদি পবিত্র দ্রুত পবিত্র না করে দেন যেমন একজন শিশু পেশাব করেছে পায়খানা করেছে কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি তাকে পবিত্র করলেন না তাকে পরিচ্ছন্ন করলেন না তাকে পরিষ্কার করলেন না তখন তার মধ্যে এই প্রবণতা তৈরি হবে যে না এটি দিয়ে নিয়ে তো থাকা যায় অতএব কোনো সমস্যা নেই এটি তার পরবর্তী জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এর ক্ষেত্রে অত্যন্ত বড় ধরনের একটি প্রভাব ফেলবে কখনো কখনো আমরা দেখি যে শিশুরা ময়লা আবর্জনায় হাত দেয় অথবা তারা তাদের মুখের মধ্যে তাদের হাতগুলো অথবা তাদের চোখের মধ্যে অথবা তাদের নাকের মধ্যে তারা হাত ঢুকিয়ে দেয় এবং এগুলো আবার কখনো কখনো তারা মুখে দেয় এর মধ্যে মনে রাখতে হবে যে এর মাধ্যমে শিশুদের মধ্যে শিশুদের শরীরে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর ধরনের ক্ষতিকারক জীবাণু এর মাধ্যমে ছড়িয়ে পড়ে অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে সাধারণভাবে আমাদের প্রত্যেকের একটি দায়িত্ব সাধারণভাবে শিশুদের স্বাস্থ্য রক্ষা করা এবং তার তাকে যেই পরিবেশে যেখানে সে থাকবে সেই বাসা বাড়ি এবং তার চারপাশে অঙ্গনগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা এটি কিন্তু তার মধ্যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করে আপনি যে বাসায় থাকুন একটা এক্সাম্পল হিসেবে বলছি বা শিশু যে জায়গাটিতে থাকে সেটি যদি আপনি প্রতি মুহূর্তে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন পবিত্র করে রাখেন তাহলে এটার অনুভূতি কিন্তু শিশুর মাঝে ঢুকবে একটা পবিত্র তার একটা আবহ পরিচ্ছন্নতার একটা আবহ তার মধ্যে তৈরি হবে সে এটিকে ভালোবাসবে তার গোটা জীবন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পুত পবিত্র clean and neat and clean এটি তার গোটা জীবন এরকম থাকবে যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি যেমন শিশুকে গোসল করা আপনি প্রতিদিন অথবা নির্ধারিত সময় পর যদি আপনি তাকে গোসল করান তাহলে তার মধ্যে এমন একটি অনুভূতি তৈরি হবে যে না গোসল করে পুত পবিত্র থাকতে হয় এবং যে সকল শিশুরা এরকম চমৎকার একটি পুত পবিত্র পরিচ্ছন্ন আবহাওয়া পায় না একটি পরিবেশ পায় না একটি একটি ঘর পায় না এবং যে সকল শিশুদেরকে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হয় না তাদের কিন্তু পর পরবর্তী জীবনেও এর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে যায় রাসুল্লাহাম বলেছেন মুসলিম রহমান হাদিসটি বর্ণনা করেছেন যে হাক্কুল্লিল্লাহি আলা কুল্লি মুসলিমিন আই ইয়াগতাসিল ফি কুল্লি সাবআতি আইয়ামিন ইয়াগ ইয়াগসিলু রাসাহু ওয়া জাসাদাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে যে সে কমপক্ষে প্রতি সাত দিন পর একদিন গোসল করবে যেদিন সে তার মাথা এবং গোটা শরীরকে সে উদ্যুত করবে কমপক্ষে সাত দিন পর একদিন কিন্তু মরুভূমির কথা বলা হচ্ছে যেখানে water was extremely scarce the people would not be able to cleanse their bodies everyday সেখানে due to the non availability of water সেখানে আমাদের এখানে এবং সেখানে আপনি আরবের তৎকালীন সমাজের কথা দেখুন যে সেখানে পানির অভাব ছিল আবার সেখানে কিন্তু আবহাওয়া কিন্তু খুবই পরিচ্ছন্ন খোলামেলা জায়গা সেখানে অপরিচ্ছন্ন হওয়ার কোনো সুযোগ ছিল না এখনও যদি আপনি আরব দেশে যান তাহলে সেখানে দেখবেন যে আপনার জামা কাপড় শরীর অপরিচ্ছন্ন অথবা ময়লা খুব কম হচ্ছে সেই আবহাওয়ায় রসুসলাম এই কথা বলেছেন কিন্তু আমাদের মতো এই সকল দেশে যেখানে প্রতি মুহূর্তে আপনি ময়লা আবর্জনার আপনি শিকার হন প্রতি মুহূর্তেই একজন ব্যক্তি অপবিত্র হয়ে যাওয়ার অথবা বিভিন্ন ধরনের যে ইয়ে রয়েছে ময়লা আবর্জনা রয়েছে এগুলো তার শরীরে বা তার জামা কাপড় এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিচ্ছন্নতার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হয় রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদের শিশুদেরকে তিনি আলাদা করে তাদের নখ কেটে রাখা তিনি তাদের চুলগুলো কেটে রাখা এবং আরও অন্যান্য যে এগুলো রাসুসলাম বলেছেন এগুলো হচ্ছে ফেতরাতের অন্তর্ভুক্ত এগুলো এই জন্যে যাতে এর মধ্যে যেমন নখ কাটার বিষয়টি আমরা পরে অবশ্যই আলোচনা করব যেমন চুল কাটার বিষয়গুলো আমরা আলোচনা করব এর মধ্যে যাতে যেমন চুলের মধ্যে জীবাণু তৈরি হবে নখের ভিতরে ময়লা ঢুকে যেয়ে এর মাধ্যমে জীবাণু তৈরি হবে অর্থাৎ চুলগুলো ঠিকমতো কেটে দেওয়া যাতে সেখানে উকুন বা এই জাতীয় জীবাণু সেখানে তৈরি না হয় যেটি তাকে ভয় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যেমন তার নখগুলো পরিচ্ছন্ন পরিষ্কার রাখা যাতে এর মাধ্যমে তার শরীরের মধ্যে জীবাণু ঢুকে না যায় এইভাবে শিশুদেরকে প্রতি মুহূর্তে সুস্থ রাখা এটি কিন্তু আমাদের দায়িত্ব ইসলাম শিশুদের তাদের যেমন এর আগে আমরা আগের পর আমরা আলোচনা করেছি তাদের দাঁতগুলোকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছে গুরুত্ব আরোপ করেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর সিওয়াকু মত হারাতুল্লির সাম মারদাতুল্লি রব যে মিসওয়াক করা এটা মানুষের মুখকে তার যে মুখ এটিকে রাখে এটি রাখে পবিত্র এবং পরিচ্ছন্ন এবং আল্লাহ সুবাহানুমতের সন্তুষ্টি একজন ব্যক্তির জন্য নিয়ে আসে আমরা জানি যে যেমন শিশুদের মুখে কিন্তু দুর্গন্ধ হতে পারে সারা রাত হয়তো সে ঘুমায়নি সারাত অথবা ঘুমিয়েছে সে কোনো কিছু খেয়ে ঘুমিয়েছে অথবা ওটি তার মুখের মধ্যে লেগে আছে তার একটি দুর্গন্ধ তৈরি হবে এই দুর্গন্ধ এর মাধ্যমে জীবাণু তৈরি হতে পারে জীবাণু তাকে আক্রমণ আক্রান্ত করতে পারে তা আক্রমণ করতে পারে সেজন্যে তাকে যেমন তাকে দাঁত মাঝায় দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করায় তাকে অভ্যস্ত করে নেয়া এই সকল কাজগুলো আমাদের খুবই খুবই জরুরি আমাদের জরুরি হচ্ছে শিশুর জামা কাপড় যে জামা কাপড়গুলো সে পরবে এই জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার শরীরটাকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তার যে পরিবেশ আছে যে পরিবেশে সে বড় হয়ে উঠবে সেই পরিবেশটা পরিচ্ছন্ন করে রাখা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন মান ক্যান আলাহু শাহরুন ফাল ইউক্রিম যেমন ইভেন আমাদের শিশুদের তাদের যে চুলগুলো রয়েছে এই চুলগুলো যাতে আমরা সময় মতো কেটে দিই রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কার যদি চুল থাকে তাহলে সেই চুলগুলো সময় মতো যাতে সেই চুলগুলো কাটে এটি এই কাজটি যাতে আমরা করে ফেলি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম চুল কতটুকু কাটবে কতটুকু চুল ছেড়ে দেবে এই ব্যাপারে কিন্তু আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন অতএব এইগুলো সামনে রেখে আমাদের শিশুদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার আয়োজন আমাদের করা দরকার তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার এই ভূমিকা দিয়ে এরপরে আমরা যে বিষয়টি বলতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিশেষ করে দুটো দিক আমাদের লক্ষ্য রাখা দরকার প্রথম দিক হচ্ছে যেমন তার চুলগুলো কাটা এবং তার নখগুলো কাটা চুল এবং নখ কাটার ব্যাপারে আমাদের খুবই সাবধান থাকতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা শিশুদের নখগুলো কাটি না নখগুলো বড় হয়ে যায় নখের মধ্যে ময়লা আবর্জনা ঢুকে এবং এর মাধ্যমে কিন্তু এই সকল শিশুরা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে অতএব ইসলাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে একটি ইসলামের অন্যতম প্রধান একটি স্তম্ভ হিসেবে ঘোষণা করেছে আমাদের দায়িত্ব হচ্ছে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দু নম্বর হচ্ছে শিশুকে যেহেতু আমরা সাত বছর পর্যন্ত আমরা তাকে সালাতের জন্য নির্দেশ প্রদান করব তাকে সালাতে আমরা অভ্যস্ত করে নেওয়ার চেষ্টা করব আমাদের পাশে তাকে আমরা দাঁড়া করাবো সাত বছর পরে তাকে নির্দেশ দেব সাত দশ বছর পর থেকে তাকে শাসন করব এই যদি হয় সালাতের ব্যাপারে বিষয় অতএব তাকে আমরা অবশ্যই সালাতের আগে তাকে অজু করতে আমরা তাকে অভ্যস্ত করব এইভাবে আমরা তাকে পরিচ্ছন্নতার ধারণা ইসলামের যে পরিচ্ছন্নতার ব্যাপক ধারণা এই ধারণার দিকে আমরা তাকে দ্রুত ঢুকিয়ে দেবে ইনশাল্লাহ আমরা তার জামা কাপড়গুলো যাতে ময়লা আবর্জনা না হয়ে যায় যেমন খাদ্য সে যখন খাবে তখন জামা কাপড়গুলো ময়লা না হোক সে যখন খেলাধুলা করবে জামা কাপড়গুলো ময়লা না হোক যে জামা কাপড়গুলো ময়লা সেগুলো দ্রুত ধুয়ে যেগুলো পরিচ্ছন্ন সেগুলো তাকে পরিধান করিয়ে এই পরিচ্ছন্নতার আইডিয়া তার মধ্যে এভাবে ঢুকিয়ে দেয়া যে জায়গাটিতে সে থাকবে ওই জায়গাটিতে প্রতি মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাতে তার আশপাশে কোথাও যাতে ময়লা আবর্জনা না পড়ে সে নিজেও যাতে কোথাও ময়লা আবর্জনা না ফেলে খাবারের উচ্ছিষ্ট বা ঝুটা অথবা পানি অথবা ধরুন অন্যান্য যে কাগজ বা কোনো জিনিস যে খেলো খাওয়ার পরে ওই যে অতিরিক্ত অংশটা বাড়তি অংশটা এখানে সেখানে যত তত্র ফেলে রাখা এই ফেলে রাখার মাধ্যমে কিন্তু তার মধ্যে অপরিচ্ছন্ন অপবিত্র ইত্যাদি থাকার কিন্তু একটি প্রবণতা তার মধ্যে তৈরি হয় তো ফলে আমাদেরকে মনে রাখতে হবে যাতে তার এই আশপাশের এরিয়াগুলো আমরা সবসময় তো পবিত্র রাখি পরিচ্ছন্ন রাখি যাতে তার মধ্যে একটা পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন একটা ব্যক্তিত্ব তার মধ্যে তৈরি হয় এরপর আমরা যেটি বলেছিলাম যে সেটি হচ্ছে যে তার নখটা কাটা রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন যে এটি হচ্ছে সেই পাঁচটি জিনিসের একটি যে পাঁচটি হচ্ছে সুন্নাতে ইব্রাহিমিয়া অথবা দশটি সন্না যে সুন্না ইব্রাহিমিয়া যে আমরা খাস খামসুম মিনাল ফেতরা রসুলাম বলেছেন ফেতরা মানে হচ্ছে আমাদের স্বভাবজাত পাঁচটি কাজ যেটি আল্লাহ সুবহানুমাতালা আমাদের জন্য স্বভাবজাত করে দিয়েছেন এবং ইব্রাহিম আলাই সালাতাম থেকে ধারাবাহিকভাবে আমরা সেগুলো পাচ্ছি তোমাদের একটা হচ্ছে তাকলিমুল আজওয়াফের যে নখগুলো কাটা অতএব একজন শিশুকে আমাদের অভ্যস্ত করে নিতে হবে যে যাতে সে নখ কাটে নখগুলো একটু বড় যখন হয়ে যায় তার মধ্যে একটি একটি অস্বাভাবিকতা তৈরি হয় সে একটু তার খারাপ লাগে এগুলো এগুলোকে সে দ্রুত ক্লিন করে রাখতে সে চায় অথবা নখের মধ্যে ময়লা ঢুকে গেলে সে নিজেই অনুভব করে যে ময়লাগুলো দূর করে ফেলা দরকার তাকে হাত ধোয়া ইত্যাদিকে তাকে ইয়ে করে যে খাবারের আগে সে হাত ধোবে খাবারের পরে সে হাত ধোবে এবং হাত মুখ ধুয়ে রাখবে এই বিষয়গুলো তাকে তাকে আমাদের বোঝা যে নখের মধ্যে খাবার ঢুকে আছে কিনা ময়লা ঢুকে আছে কিনা অন্যান্য জীবাণু এর মাধ্যমে মাধ্যমে তৈরি হচ্ছে কিনা এগুলো আমাদের বুঝে শুনে প্রতি মুহূর্তে তার অ্যাটেনশন এদিকে ড্র করা তার অ্যাটেনশন এদিকে ইনভাইট করা ফলে দেখা যাবে যে এর মাধ্যমে শিশুর মাঝে পরিচ্ছন্নতার একটি স্বচ্ছ ধারণা তার মধ্যে তৈরি হবে এটা হলো তৃতীয় মূলনীতি চতুর্থ যে মূলনীতি আমরা এখানে আলোচনা করতে চাই তা হচ্ছে শিশু খাদ্য এবং পানীয় গ্রহণের ক্ষেত্রে সে যাতে সুন্নাকে অনুসরণ করে এই বিষয়টি আমরা তাকে বুঝাতে হবে খাদ্য পানীয় গ্রহণের ক্ষেত্রে সুন্নার অনুসরণ এবং সুন্নার অবলম্বন করা আমরা যদিও ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে খাদ্যর ক্ষেত্রে খাদ্য খাওয়ার ক্ষেত্রে শিশু কী এটিকেট বা কি আদব শিষ্টাচার সে মেনটেন করবে সেটি আমরা আলোচনা করেছি যেমন আমরা আলোচনা করেছিলাম যে শিশু তার সামনে থেকে খাবে সে খাওয়ার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে খাবে তার খাবার ক্ষেত্রে সে যাতে তার প্লেটের চারিদিক থেকে এলোমেলোভাবে এবড়ো থেবড়োভাবে সে না খায় খাবারের সময় সে অন্যর দিকে তাকিয়ে না থাকে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা শিশুকে খাদ্যের ক্ষেত্রে আমরা অবশ্যই অভ্যস্ত করতে হবে যাতে সে সুন্না অনুসারে সে খায় তাহলে এখানে সুন্না অনুসারে খাওয়ার ক্ষেত্রে আমরা তাকে কি শিক্ষা প্রদান করব আমরা তাকে সুন্না অনুসারে খাওয়ার ক্ষেত্রে তাকে শিক্ষা প্রদান করব সে যাতে প্রচুর পরিমাণে সে না খায় খাবার সময় যাতে সে হাই না তোলে যাতে হাঁচি না দেয় খাবার সময় যাতে সে অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদির মধ্যে সে ব্যস্ত না হয়ে যায় খাবার সময় যাতে সে টেলিভিশন বা অন্যান্য কাজের কাজে সে অ্যাঙ্গেজ না থাকে খাবার সময় শুধুমাত্র এটি নিয়ে সে ব্যস্ত থাকে খুবই দ্রুত যাতে সে না খায় খুবই ধীর স্থির ধীর স্থিরভাবেও সে যাতে না খায় অনেক ব্যাপক পরিমাণে বেশি পরিমাণে যাতে সে না খায় ইত্যাদি বিষয়গুলো কারণ এই সবগুলো বিষয় রক্ষা করা তাহলে তাকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে তাকে রক্ষা করবে যেমন ধরুন প্রচুর পরিমাণে একজন শিশু তো সে জানে না আসলে তার একটা হচ্ছে মানুষের পেটের ক্ষুদা একটা হচ্ছে চোখের ক্ষুদা একজন শিশু যখন কোনো খাবার দেখবে তখন তার মনে চাইবে এটি খাবার কিন্তু সে আসলে জানে না যে এটুতুরকু তার গ্রহণ করার অতিরিক্ত তার অবস্থা আছে কিনা বা কতটুকু সে খেতে পারবে অতএব শিশুকে পরিমিত পরিমাণ তাকে খাবার দেয়া আবার পরিমিত পরিমাণ তাকে তার সামনে খাবার পরিবেশন করা পরিমিত পরিমাণ তাকে খাবারে অভ্যস্ত করা এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখি রাসুল আসলাম সকলের জন্য একটি একটি অবিসংবিত অবিসংবাদিত একটি শাশ্বত বিধান তিনি বলে গিয়েছেন যেটি মেকদাম এমনি মাদিকার তিনি উল্লেখ করেছেন একটি সহি হাদিস আহমদ এবং তিরমিজি রহমুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রাসুসলাম বলেছেন মা মালা আদামিউন একজন আদম সন্তান যে পাত্রটি পূর্ণ করে নিকৃষ্ট এর চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র নেই যেটি সে পূর্ণ করে সেটি হচ্ছে যে তার পেট তার পেটটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পাত্র যেটি সে পরিপূর্ণ একেবারে বোঝাই করে রাখে একজন আদম সন্তানের জন্য যথেষ্ট লোকাই মাত ইউকিম না সুলবা কয়েক কয়েক কয়েক লোকমা খাবার খাওয়া যার মাধ্যমে সে তার মেরুদণ্ডটাকে সোজা রাখবে বা ইনকান আলা মহালা যদি তাকে খেতেই হয় খাওয়া যদি তার বাধ্যতামূলক হয় কারণ ইসলাম বলেছেন আমরা এমন একটি জাতি আমরা যদি আমরা যদি ক্ষুধার্থ না হই তাহলে আমরা খাই না আর যখন আমরা খাই তখন আমরা পেট ভর্তি করে উদুর ভর্তি করে আমরা খাই না একেবারে পেট বোঝাই করে আমরা খাই না এটি হচ্ছে সুন্না অতএব কোনো একজন ব্যক্তিকে যদি খেতেই হয় অর্থাৎ সে এখন খুবই ক্ষুধার্ত অনুভব করছে তখন তাহলে ফ্যাসুলো সুনলি তো আমি সে তার পেটের তিন ভাগের এক ভাগ সে খাবে ওয়াসুলো সুনলি সরাবি তিন ভাগের এক ভাগ সে পানি দ্বারা পূর্ণ করবে খাদ্য দ্বারা পূর্ণ করবে তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ সে পানি দ্বারা পূর্ণ করবে ওয়াসুলো সুনলি নাফেসিহি আর সে তিন ভাগের এক ভাগ খালি রাখবে সেখানে নিঃশ্বাস আসা যাওয়ার জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য অক্সিজেন আসা যাওয়ার জন্য এই তিনও ভাগকে যদি সে খাবার দিয়ে পূর্ণ করে তাহলে সে পানি খাবে কোথায় খাদ্যকে হজম করার জন্য বা ডাইজেশনের জন্য পানির ব্যবহার রয়েছে পানির প্রয়োজন রয়েছে আর পানি এবং খাবার দিয়ে যদি সে একেবারে গোটা পেটকে পূর্ণ করে তাহলে অক্সিজেনের বা বাতাসের প্রবাহ কোন দিয়ে ঘটবে তাহলে তো তার খাবার ডাইজেশন হবে না তার সেখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হবে হাদিসে সে যে যে মানুষের পাকস্থলী হচ্ছে সকল রোগের কেন্দ্রবিন্দু অতএব এখান থেকে তার তার শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হয়ে থাকবে এই জন্য আমাদের দরকার হচ্ছে তাকে খাবার ক্ষেত্রে আমাদের এই ফিলসফি মূলনীতি তাকে আমাদের শিক্ষা দেয়া যে সে যখন খাবে সে অবশ্যই অবশ্যই পরিমিত পরিমাণ খাবে সে খুবই বেশি পরিমাণ বা ব্যাপক পরিমাণ খাবে খেয়ে সে অসুস্থ ফিল করবে অপ্রয়োজনীয় পরিমাণ খেয়ে সে তার নিজকে অনেক তার শারীরিক অনেক সমস্যা তৈরি করবে এটি যাতে না হয় আর এটি হচ্ছে প্রথম কথা দু নম্বর বিষয় হচ্ছে যে খাদ্যর ক্ষেত্রে পরিমিত অবশ্যই অবশ্যই ইয়ে করতে হবে মানে শিশুরা তো সে জানে না যে খাদ্য কখন নষ্ট হয় বা খাদ্য অতিরিক্ত পরিমাণে নিয়ে তারপরে বাকিটুকু ফেলে দেয় এটি তো সে জানে না আল্লাহ সুবাহানুতালা বলেছেন যে কুলু ওয়াশরবু আল্লাহ তুসরিফু ইন আল্লাহ হেবুল মুসরিফিন যে তোমরা খাও এবং পান করো তবে তোমরা সেখানে অপচয় করুন অতএব শিশুকে অপচয় করা বা অপব্যয় করা এবং নষ্ট করা খাদ্যগুলোকে নষ্ট করা এগুলো থেকে শিশুকে আমাদেরকে শিক্ষা প্রদান করতে হবে যাতে এগুলো সে কোনো অবস্থায় না করে যেহেতু এই ব্যাপারে তার খাদ্য নষ্ট করা ইত্যাদি ব্যাপারে যেহেতু তার পরিপূর্ণ কোনো ধারণা নেই অতএব এই ধারণা আমাদেরকে তাকে প্রদান করতে হবে যে এগুলোকে কোনোভাবে যাতে নষ্ট না করা হয় বা নষ্ট না করা যায় এই শিক্ষা এই প্রশিক্ষণ ছোট থেকে আমাদেরকে তাদেরকে প্রদান করতে হবে আমাদেরকে এই শিক্ষা প্রদান প্রদান করতে হবে যাতে সে অন্যের সাথে খাবারগুলোকে শেয়ার করে খায় কারণ ইসলাম বলেছেন দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট চারজনের খাবার ছয়জনের জন্য আটজনের জন্য যথেষ্ট অতএব এইভাবে আমরা আমরা তাদেরকে একটু শেয়ারিং অ্যান্ড কেয়ারিং একটা মানসিকতা তাদেরকে প্রদান করা এরপরে দ্বিতীয়ত আমরা যে বিষয়টি বলতে চাই যে যেমন খাদ্যের কথা বলেছি পানীয়র ক্ষেত্রেও শিশুদেরকে জানাতে হবে যে রাসুল্লাহ সাল্লাম পানীয় পানের ক্ষেত্রে তিনি কি পদ্ধতি মেনটেন করতেন কি পলিসি কি সুন্না রাসুল ছিল এবং বখারি মুসলিম তিরমিজি প্রত্যেকে আনাসরদি রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে রাসুল্লাহ ইদা কানা ইয়াতানাফাসু ইদা শরিবা সালাসান রাসুল্লাহ মূলত তিন ঢোকে তিনি পানি খেতেন তিনবার মানে একটু পানি তিনি একবারই সব পানি তিনি খেয়ে ফেলতেন না তিন ঢোকে রাসুল সাল্লাম পানি খেতেন এবং হাদিসে ইমাম তিরমিজ রহমুল্লাহ আরেকটু অতিরিক্ত বলেন ইন্নাহু আরওয়া ওয়া আবরা ওয়া আমরা যে এটি হচ্ছে একজন ব্যক্তির তৃষ্ণা মেটানোর জন্য অনেক অনেক বেশি অনেক বেশি উপযোগী এবং এটি তার জন্য অনেক বেশি কল্যাণ করে তার রোগ নিরাময়ের জন্য এবং তার প্রয়োজন কতটুকু এই এতটুকু উপলব্ধি করার জন্য এটি সবচেয়ে এটি সবচেয়ে উপযোগী একটি পদ্ধতি আনাসদ্দি আল্লাহ তানু বলেছেন যে আমি রাসুসলামের কাছ থেকে হাদিস শোনার পর থেকে ওয়ানা আতানাফাসু ফিস সরবে ফিস সুরবে সালাসান আমিও পানি পান করতাম তিন ঢোকে আমি কিন্তু এর বাহিরে বেশি করিনি ইমাম আবু দাউদ রহমুল্লাহ তিনি এই হাদিসটিকে আরেকটু এই হাদিসের অন্য একটি বর্ণায় তিনি এভাবে বলেছেন যে আন্না নবী সালাম কানা ইদা শরীবা তানাফাসে সালাসান রাসুলাম যখন পান করতেন তখন তিনি তিন ঢোকে পানি পান করতেন ওয়াকলা এবং তিনি বলতেন হুয়া আহনা ওয়া আমরা ওয়া আবরা এটি হচ্ছে তাহলে ধীর স্থিরতা মানুষের মধ্যে তৃপ্তি মানুষের মধ্যে প্রশান্তি এবং তার রোগ নিরাময় তার জন্য কল্যাণ ইত্যাদি নিশ্চিত করে রসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদেরকে এবং আমাদের প্রত্যেককে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা যখন পানি খাই তখন আমরা যাতে পানির পেয়ালায় পানির পাত্রে বা পানির গ্লাসে যাতে আমরা আমরা যাতে নিঃশ্বাস না ফেলি যেমন আপনি পানি খাচ্ছেন ওইখানে আপনি নিঃশ্বাস ফেললেন রাসুল্লাহ আসলাম এটি নিষেধ করেছেন বোখার এবং মুসলিমের হাদিস এসছে আবু কাতাদি আল্লাহ তারা তিনি বলেছেন রাসুল্লাহ রাসুল্লাহাম বলেছেন তিনি নাহা আই ইউতানাফাসিন ইনা এ যে পানির পাত্রের মধ্যে কোনো একজন ব্যক্তি যাতে কোনোভাবে নিঃশ্বাস না ফেলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এই নিঃশ্বাস ফেলাকে তিনি নিষেধ করেছেন কোন একজন ব্যক্তি যখন পানি খাবে তখন সে শিশুদেরকে বলতে হবে পানি যখন সে পান করবে তখন সে পানি বসেই পান করবে শুধুমাত্র জমজমের পানি শুধুমাত্র দাঁড়িয়ে কেবলার দিকে ফিরে খাওয়া যায় কিন্তু অন্য সকল পানি বা পানীয় ইত্যাদি পান করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন ব্যক্তি বসে পান করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন লাইয়াশ্রিবান না হাদুকুম কায়মান তোমাদের কেউ যাতে দাঁড়িয়ে পানি না পান করে ফামান নাসিয়া কেউ যদি পানি পান করতে গিয়ে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করার কারণে সে যদি ভুলে যায় তাহলে ফাল ইয়াস্তালকি দ্রুত সে এমন করবে যে সে যাতে দ্রুত বসে যাচ্ছে এবং বসে সে পানি পান করবে অথবা অতিরিক্ত পানি প্রয়োজনে হলে সে কুলি করে ওই পানিটুকু সে ফেলে দেবে আর বাকি পানিটি সে বসে খাবে এতটুকু যদি ইসলাম গুরুত্ব প্রদান করে যে যতটুকু পানি আপনি মুখে নিয়েছেন দাঁড়িয়ে অতটুকু প্রাণী প্রয়োজন আপনি ফেলে দেবেন আর বাকি পানিটি আপনি বসে খাবেন তাহলে আমাদের শিশুদেরকে বসে পানি পান করানোর ব্যাপারে কতটুকু গুরুত্ব আমাদের প্রদান করা দরকার তো প্রিয় দর্শক আমরা এতটুকু আলোচনা করে এই আইডিয়াটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে শিশুদেরকে পুত পবিত্র রাখার ক্ষেত্রে আমাদের কি কি চিন্তা চেতনা কি আইডিয়া আমাদের সামনে রাখা দরকার দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে খাদ্য এবং পানীয়র ক্ষেত্রে শিশুদেরকে আমাদের কোন সন্ন্যায় এর প্রতি আমাদেরকে অভ্যস্ত করা দরকার আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে বিষয়গুলো বুঝে সেভাবে আমাদের শিশুদের গঠন করার তৌফিক দান করুন এই বলে আজকে আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নির্দেশনামূলক বিষয় আমরা আলোচনা করব মূলনীতি আলোচনা করব যার উপর ভিত্তি করে শিশুদের স্বাস্থ্য গঠন তাদের স্বাস্থ্য বা সুস্বাস্থ্য রক্ষার কাজটি ইনশাল্লাহ আমরা নির্বিঘ্নে এবং সুন্দরভাবে করতে পারবো আল্লাহ সুবহান তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এ কথা বলে আজকে এখানে শেষ করছি হাদা ওসলাল্লাহ সুবহান তালা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাইবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু